মডেল যুগের সব মডেল কবি দেখো নাটক আর লেংটি ছবি মডেল যুগের সব মডেল কবি দেখো নাটক আর লেংটি ছবি শোনো অশ্লীল হিন্দি ইংলিশ গান শোনো অশ্লীল হিন্দি ইংলিশ গান পড়ো না কোরআন কেন পড়ো না কোরআন পড়ো না কোরআন শুধু পড়ো না কোরআন মডেল যুগের সব মডেল কবি দেখো দেখো নাটক আর ছবি মডেল যুগের সব মডেল কবি দেখো নাটক কার লেংটি ছবি শোনো অশ্লীল হিন্দি ইংলিশ গান অশ্লীল হিন্দি ইংলিশ গান পড়ো না কোরআন কেন পড়ো না কোরআন পড়ো না কোরআন শুধু পড়ো না কোরআন ওরে কপাল পোড়া মুসলমান কপাল পড়া মুসলমান পড়ো না কোরআন কেন পড়ো না কোরআন পড়ো না কোরআন শুধু পড়ো না কোরআন পড়েছো ইংলিশ মিডিয়ামে বাপরে ডাকো তাই ডাডি নামে পড়েছো ইংলিশ মিডিয়ামে বাপরে ডাকো তাই ডাডি নামে পড়েছো ইংলিশ মিডিয়ামে বাপরে ডাকো তাই ডাডি নামে সরি সরি বললে কি আর সরি সরি বললে কি আর কবরেতে পাবে আসান পড়ো না কোরআন কেন পড়ো না কোরআন পড়ো না কোরআন শুধু পড়ো না কোরআন ওরে সর্বহারা মুসলমান সর্বহারা মুসলমান পড়ো না কোরআন কেন পড়ো না কোরআন পড়ো না কোরআন শুধু পড়ো না কোরআন এই অশ্লীলতার কবলে দেশটা যে আজ রসাতলে অশ্লীলতার কবলে দেশটা যে আজ রসাতলে অশ্লীলতার কবলে দেশটা যে আজ রসাতলে শোন কলে যুগের কথা বলি কলে যুগের কথা বলি হিন্দু মুসলিম সবাই সমান পড়ো না কোরআন কেন পড়ো না কোরআন পড়ো না কোরআন শুধু পড়ো না কোরআন ওরে কপাল পড়া মুসলমান কপাল পড়া মুসলমান পড়ো না কোরআন কেন পড়ো না কোরআন পড়ো না কোরআন শুধু পড়ো না কোরআন মডেল যুগের সব মডেল কবি দেখো নাটক আর লেংটি ছবি মডেল যুগের সব মডেল কবি দেখো নাটক আর লেংটি ছবি শোনো অশ্লীল হিন্দি ইংলিশ গান অশ্লীল হিন্দি ইংলিশি গান পড়ো না কোরআন কেন পড়ো না কোরআন পড়ো না কোরআন শুধু পড়ো না কোরআন ওরে সর্বহারা মুসলমান সর্বহারা মুসলমান পড়ো না কোরআন কেন পড়ো না কোরআন পড়ো না কোরআন শুধু পড়ো না কোরআন ওরে কপাল পড়া মুসলমান কপাল পড়া মুসলমান পড়ো না কোরআন কেন পড়ো না কোরআন পড়ো না কোরআন শুধু পড়ো না কোরআন পড়ো না কোরআন কেন পড়ো না কোরআন পড়ো না কোরআন শুধু পড়ো না কোরআন পড়ো না কোরআন কেন পড়ো না কোরআন পড়ো না কোরআন শুধু পড়ো না কোরআন